আমাক চেনে না আমি যে কি আমাক চিনবার পারেনি রে এখনো এই সোরা আরে লোকমান ভাই কই থেকে আসছেন আরে কে এটা কুটি থেকে বারো লাগো তোমার তো এখন আসার কথা না শুনলাম অনেকক্ষণ ধরে অনেক চিল্লাচিল্লি করতেছেন কাটছে ফাটছে কোথাও আরে না কাটপি কৃষক মুখ থাকতে হাতে কৃষক মুখ দেয় তো মারা আলা দিছে আসছে মুখ থাকতে হাতে কি মানে হাত আছেন আপনার খালি মুখে মুখে তো দেখি সারাক্ষণ না বারে ছোট সোল পোল তো এই জন্যে কিছু কই না না দেখে শুনেই রাখি এখন না হলে ভেজালায় যাবার আবার তো স্যার ম্যাডাম কুটি আপার দুলা ভাই ছবি দেখতে গেছে তাহলে আমরা এটা কি করিচ্ছি চলো আমরাও যাই হা ভাই চিত্র নায়িকা অপু বিশ্বাস চিত্রনায়ক Shakib Khan drama suspense romance কি নির্মম পরিহাস তোর লাগি পরাণ পরে লোকমান ভাই ছবি দেখতে যাবেন সোরা কানের পিড়ি চটকানা দিয়ে কিন্তু সোজা করে ফেলা দিমু এ তোকে এটি বিজ্ঞাপন দিবার করছে কেরা না ভাই মাত্র শুনলাম তো খুব সুন্দর ছবি বুঝছেন রেডিওতে একটু আগে বললো তো তাই আমি জানতে পারলাম যে এই ছবিটা হচ্ছে আপনি দেখছেন না আসলে আমি তো সময় পাই না আপনি দেখবেন এ এ কি আছে কে দেখবি কি দেখবি এ আমি কে আমাকে চিনিস না না লোকমান ভাইয়া আসলে আমি এমনি বলছি তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ আমি যাচ্ছি আপনি এরকম করলেন কেন এই তো জালাত পড়ে গেলাম রে যে সোরা কি কিছু কই তারি এর গাউত বেজা যায় এ তোমার কি হচ্ছে চলে কি শোক তোমার না আপনি যে এতটা ভালো ছেলের সঙ্গে রাগারাগি করলেন ভালো তুমি জানো উইকে উনি হলো রমজানের স্পাই আমার পিছনে খবর লিয়ে বেড়াচ্ছে আমি ওগুলো বুঝি না কি বলেন যা করছি ঠিকই করছি তুমি অত বুঝবে না তুই আবার কথা কইতাছস কেন আজকে আপায় আলোক তোর কঠিন বিচার হইব মারে এই সুরির এত জলে কি হলো আমাকে চেনো না না চিনি না জান যান হানতে মানা করছে আপনার এদিকে আইতে যাচ্ছি তো সিল্লানের কি আছে ইঙ্গে করে করছো কি সব তো বিনো ওই কথাই থাকলো কোন কথা আরে যাচ্ছি বারে এই কথায় নতুন কোনো কথা নাই প্রতিদিন যাওয়ার সময় খালি একই কথা দিয়া যান তাহলে ঠিক আছে তোমার জন্য নতুন কথা লিয়া থাকমু সমস্যা নাই কি হইছে কি বললেন আপনি না না বারে ওই কথাই থাকলো তাকো গেলাম আপায় খালি লোক আমি সব বইসা বইসা আপারে সব খুইলা বলবো কেন কি করছি কি করছি আমি তোর মতো বান্দর তো আমি কোথাও দেখি নাই তোর না মানা করছি মাইনা লগে কথা কইতে তো কথাগুলি কিছু হইলো নাকি কিছু হয় নাই এমন কোনো তো আপা মাস্তান রংবাজ এই জাতীয় ছেলে আমার খুব ভালো লাগে সি সি সি সি সি সি তুই তো বড় হলে সন্ত্রাসী হবি এখনো হই নাই কি হইছে কি হইছে আপা আরেকজন চলে আসছে কি হইছে গো কিছু হয় নাই আই কিছু হয় নাই তুই না একটু আগে লোকমান্যার লগে কথা কইতাছিলি সি সি সি সি সি তুমি বুঝি আর আপার কথা রাখলা না সি তুই আর কথা কইস না ওই বরিশাল লাগু রমজানের লাগে সারাক্ষণ কথা কইস তাতে কিছু হয় না না দেখো দেখো আপা কেমন মিথ্যা কথা কয় দেখো মিশা কথার কি আছে তুই তো কসি স্টপ কি শুরু করেছেন আপা মনিরা বাজার বসাইছেন কেন সার ভুলে গেছে আপনাদেরকে দেখে রাখতে আর কিছু বলে নাই আর কি বলবে খিদা লাগছে যান খাবারের ব্যবস্থা করেন এমন কিছু তো বলে নাই আমাকে ভুলে গেছে বলছে কিছু লাগলে আপনাকে বলতে আই তোকে কিছু লাগবো হ পা ওই যে হোস্টেলের পাশে আমি আচার বেচতেছে নিয়ে আসতে কও না আই তার কিছু লাগবো হ্যাঁ আপা দুইটা কল আর একটা রুটি আনতে বলো খুব খিদা লাগছে আই আপনি বুঝছেন কি কি আনতে হবে হ্যাঁ কলা রুটি আনতে হবে আর আচার আনতে হবে আর কিছু এই তো বুঝছো তুমি কি বলছেন যান যান খাবারটা নিয়ে আসেন কি ফাবরে পড়ে গেলাম আমার কাছে তো গত মাসের বেতনের টাকা আছে টাকা পয়সা কিছু দিয়ে গেল না কেমন করে নিয়ে আসবো ঠিক আছে যাচ্ছি এ এ হালার পোড়া কমে যাও হাই ওয়ালাইকুম কি হইলে ভাই আপনার লুঙ্গিটা তো খুব সুন্দর হয় এইয়া হইলে চিতা প্রিন্ট বুঝো চিতাবাগের সব সব তো কি হইলে তো লাগবে না ভাই খুব সুন্দর তো দেখা যাচ্ছে হায় এই তুই কিছু কবি না ভাই শরম করে সুন্দর লাগতেছে আপনার খুব হালার পর লুঙ্গি পরছি মুই শরম করে তোর হন এইয়ার কয় চিতা প্রিন্ট বুঝো এইয়া দেখকে দেখকে এই যে মাতারিয়ারা এরাও পরে ইদানিং বুঝো ভাই আমার একটা চিতা প্রিন্ট লুঙ্গি কিনা দিবেন হয় তুই যে উপকার করছো তো তেক কেনা দুগা দিব তা এস এম এস আর আলহে প্রচুর এস এম এস আসে ভাই খালি এস এম এস এসই আসে তুই কি হরো ভাই আমি তো গণহারে রিপ্লাই দিয়া যাই গিলে হো তোমাকে ছাড়া বাঁচবো না তোমার কথা আমার মনে পড়ে পানি খাইতে গিয়ে আমার বুকে পানি আটকে যায় তোমার জন্য এই কত রোমান্টিক যত রকম রোমান্টিক কথা থাকে সব লিখি ধুর এগুলা কোনো কথা নাকি হ্যাঁ, কোনটা কথা না ভাই এগুলো বলতে তো করে কি বল হালার পর মরম কি কই ক না ভাই মানে বলবে যে তোমার ঘন কালো চুল আমি হারিয়ে গেছি তুই কাউরে কইছো শরম করে ভাই একবার তো কইছি কারে কইছো ওই যে একবার আসছিল কে আরে আল্লাহ মোর গর্বই রে সব প্রেমিক পুরুষে এ পোটলা হন দেখা করতে চাইছে ভাই দেখা তো প্রতিদিনই করতে চাই এখন আপনি যদি আমাদের অনুমতি না দেন তাহলে কি আমি রিপ্লাই দিতে পারি বলেন কমবে দেখা করতে চাই এই যে ভাই ঝোপে জঙ্গলে এই প্রতিদিনই বলে আসো বোটানিক্যালে আসো বলদা গার্ডেনে তুই মোরে বলদ পাইছো হালার পো বলদা গার্ডেনে যাবো কা ওইয়ার না আমি বলদা গার্ডেন বুঝছো বলদ ঢেকে সব যায় বুঝছো হ্যাঁ ভাই এ অনেকক্ষণ পর কইছো রে তুই কিছু কবি না ভাই বলতে চাচ্ছিলাম যে আমাদের লোকমান ভাই উনি তো নতুন করে প্রেম করতে চাচ্ছে তোর লগে শরমের কথাবার্তা কি তোর লগে ভাই যে কি বলেন না এ বেটা কইতে আছে নতুন করে তুই নতুন করে কার সাথে না না ওই যে স্যারের শালির সাথে এ হালার বউ কি হয়েছে খুললে কত হ্যাঁ ভাই ওই যে দুর্দর্শ লোকমান সুপার বিউটি কুইন বেনু প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে চলবে চলছে তোরা ইয়া কইতে কইছে না ভাই আমাকে তো বলতে বলে না জাস্ট আমি জানতে পারলাম না আসলে আমিও বলতে চাই না ভাই কিন্তু আসলে কথায় কথায় চলে আসছে তো তাই বললাম হয় তুই খুবই ট্যালেন্টেড পারসন বুঝছো তুই মোরে কও নাই মুইও হুনি নাই আমি সামনে করে যা ঠিক আছে ভাই ভাই এই পোলাটা কিন্তু ঠিক নাই ভাই ওর মধ্যে ঘাবলা আছে বিশাল এই যে ভাই আপনার কথা গিয়া বাইরে কইতেছে আবার বাইরের কথা এসে আপনারে কইতেছে এইসব লোক কিন্তু ভাই সুবিধার না তখন কি হর আরে ভাই একটা ডলা দন দরকার ভাই হ্যাঁ তুই কি কও ভাই স্মরণ করে তো চলেন একটা ডলা দিই আচ্ছা ঠিক আছে প্রথম দায়িত্ব তোর গারে চাপলে ফাঁসি পাটা তুই দিবি বুঝো আজকে রাতে মিশন ডলা ঠিক আছে জি ভাই না ভাই ওই যে মানে বিশটা টাকা ফ্লেক্সি লাগতো আর কি মোবাইলের তো অবস্থা বুঝেন এস এম এস পাঠাইতে পাঠাইতে সব টাকা ছিল তাহার কথা মরে কাও না না ভাই আসলে মানে বলতে চাচ্ছিলাম যে আপনার কিছু লাগলে আমারে বলেন আর কি হাই হেয়া তো কমই তোরা আসো কা মোর সুখ সুবিধা দেখার জন্য তো রাখছি মোর রুমে বুঝছো আচ্ছা হন একটু রিপ্লে পাঠাই দে মোর হঠাৎ করে কবিতা মনে হইলে হ্যাঁ ভাই বলেন বলেন অবশ্যই পাঠাচ্ছি তুই লেখবি এককালে পাখির বাসার মতো আম্মের দুগা চোখ ঠিক যেন নাটকের বনলতা সেন এইয়ার পরে সুর আছে বুঝো আ লিখে দিবি এইও আচ্ছা যেন বুঝতে পারে মুই তার প্রেমে পড়িরে গান লিখছি কি লিখবি পাখির বাসার মতো দুইটা চোখ তোমার ঠিক যেন নাটকের বনলতা সেন আ আ আ আ হায় সুন্দর করে লিখবি একদম ভাই আ আ এটা খুব সুন্দর হয় অনেকগুলি আ লিখে দিবি আচ্ছা। এখন যা সামনে কোনোতে যা বাতাস দে আসসালামু ভাই গেলাম এই তোমার কি কোনো কাজ নেই সারাক্ষণ হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকো আরে মুনি আপনি আবার আইছেন দেই কেমন আছেন হুম ভালো স্যার কোথায় মনি সে তো নাই পুটলা আছে আমি কি পোটলার কথা জানতে চেয়েছি বিয়াদব ছেলে কোথাকার স্যার কোথায় মনি স্যার তো নাই আমার কাছে করতে পারেন কি অসভ্য এই সরক গেটের সামনে থেকে সরক ঠিক আছে মনি সরে যাচ্ছি তো স্যার যেহেতু নাই মনি বুঝছেন এখন হোস্টেলে কিন্তু সবাই স্যার যান বসবেন না মজা কি আজব হোস্টেল আল্লাহ গো আল্লাহ এটা এই সুন্দর আফানা মা গো মা কি আর সুন্দর রে কি গো কি মাখেন মুখে আপনি এত ভরসা কে কি অদ্ভুত কথা এই কি চাও তুমি এটা কেমন কথা বলেন আমগর হোস্টেলে ঢুকিয়া আমনে আমার কোন আমি কি চাই আপনি কি চান না মোতালিব সাহেব আছেন আমি ওনার সাথে দেখা করতে চাই এহ নামের পরে খালি সাহেব দিলে কি সাহেব হয়ে গেল আপনি কি মুত্তা স্যারে খুঁজতেছেন <laughs> নাই আমনে আমার কোন কি অদ্ভুত এই সামনে থেকে সর ইয়াল্লা রে আল্লাহ দেমাক তো ভালোই এই ছেলে এই এই তোমাকে বলছি এই একটু সরো শরম করে কি কইবেন তোমার নাম কি শেখ ওয়ালিদ আচ্ছা মোতালিব সাহেব আছেন এটা কেমন নাম বললেন চিনি না তো এই তুমি এই হোস্টেলে থাকো না থাকি পরশু দিন আসছি সবার নাম তো জানি না হুম আচ্ছা ঠিক আছে তোমাদের অফিসে আমাকে নিয়ে চলো তো ধুর শরম করে আপনি একলা যান আমি যেতে পারবো না কি আজব আশ্চর্য কথা এই এই ছেলে তোমার শরম করবে কেন চলো আমাকে এখন নিয়ে চলো হ্যাঁ ভাই নিয়ে চলো কি আজব তুমি কে আমাকে চিনেন না সেদিন তো আমিও ছিলাম সেদিন মানে কোন দিন যেদিন প্রেমের কারণে ছুটে এসেছিলে তুমি আর প্রেমের কারণে দোষী হয়েছিলাম আমি না না পোটলা বিয়াদব ছেলে চাপকে দাঁত ফেলে দিব অসভ্য কথা কথাকার সব বাদরের দল সর সামনে থেকে হা ভাই কি দেমাগ ফিরোজ ভাই শরম করে তো আপনি নিয়ে যান না না না না এ হতে পারে না এই সর সামনে থেকে কারোরই যেতে হবে না সব অকর্মার ঠিকই এই যে শুনছেন কাকে চান আমি একটু মোতালেব সাহেবকে চাচ্ছিলাম দুলা ভাই তো বাড়িতে নাই কিন্তু আমাকে তো উনি আজকে আসতে বলেছিল কালকে আইসেন আমি কি ভেতরে আসতে পারি কি দরকার কালকে আইসেন কি অদ্ভুত হোস্টেল সব মানুষই অদ্ভুত আজব আমি একটু ভেতরে বসে কথা বলি চা নাস্তা বানানোরও কেউ নাই আপনি ভিতরে এসে কি করবেন কেডা গো ওই রেনু আপা কে আসছে ওই যে দুলা ভাইয়ের কাছে আসছে কোনো কাজে মনে হয় আই দেখো ভিতরে আসতে কিন্তু মানা করো মানা তো করছি মহিলা শুনে না আর না না দেখো প্লিজ আসতে মানা করো মাত্র দুইটা কল আর একটা রুটি আছে আমি কার ভাগ দিব না কিন্তু আমি কাউরে আশ্চর্য আমি কি কলের রুটি খাওয়ার জন্য এসেছি নাকি তাহলে কি আঙ্গুর খেতে আসছেন আপনি জানতো কালকে আসেন আমার আশাটাই ভুল হয়েছে ঠিক আছে যাচ্ছি আর মোতালেব সাহেব আসতে বলবেন আমি এসেছিলাম আচ্ছা ঠিক আছে বলবো না আপনি যান কি মামুর বেটা নতুন তহবন পড়েছে মনে হচ্ছে কবে কিনেছো হাই আর নাম চিতা প্রিন্ট বুঝছেন চিতাবাগের সব সব তাকায়েন না জাপায় পড়বে কি বলছিস বে সেন্সর করে বল হয় বলবো না আমি কমে থেকে আসলেন আর বলিস না বে সার নাই তিনটে শালি রেখে গেছে পাগল করে ফেলছে এটা খাবে ওটা খাবে রাজার ভান্ডার খুলে বসছি নাকি আমি পুরো আমার পকেটের টাকা সব শেষ করে ফেললো আমি কি বলেন আম্মের মতো মহান হিতৈষী মানুষ মুই তোমার জিন্দিগিতে দেখি নাই কি বলছিস রে সত্য নাকি আম্মে কি বলেন মুই মিশা কথা কই হরে মামুর বেটা একমাত্র তোকে আমি দেখলাম পাশতে পারলাম যে তুই আসলে এই হোস্টেলে একমাত্র আমাকে ভালোবাসি বুঝছিস হায় প্রচুর ভালোবাসি আম্মের তা আম্মের রাতে কি আর বলিস না বে মুড়ি কিনেছি মুড়ি খাবো আর তো কিছু নাই টাকা পয়সা কিচ্ছু নাই ভাই মোরও প্রচন্ড ক্ষুদা লাগছে বুঝলেন কি বলছিস বে মামুর বেটা মোর প্রচন্ড ক্ষুদা পাইছে বুঝলেন একটু মুড়ি দেবেন শালার ফকির জুটেছে নাকি দেশে আমিও ফকির হইলাম দেশে আকার লাগলো হোনেন মোরডে ইয়া আমের মুড়িও গড়াইকে যান বুঝলেন আরে দুগা মরিচ আর টমাটো লইয়া আসেন কাইটে কুইটে বানায় দুই ভাই মিলে খাই ঠিক আছে তাহলে তুই মুড়িটা রাখ আমি কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আসছি বুঝছিস হয় হয় জলদি করে যান আরে খাস না কিন্তু আবার আসছি ঠিক আছে খাবো না জলদি করে আসেন ভাই আপনার হাতে কি হ্যাঁ খাওয়ার দেখে দি তোরা সরম নাই এখন আর কও না ইয়া মুড়ি ও এটা তো বিশাল ব্যাপার ভাই আপনি জায়গায় বসে বসে সব পাচ্ছেন খাবার পাচ্ছেন হয় মুই বরিশালের পোলা বুঝছো জায়গায় বসে আওয়াজ দেই জায়গায় পৌঁছে যায় তুই খাবি স্মরণ করে ভাই দেন একটু খাই হয় তাড়াতাড়ি করে খা ওই শামসুদ্দিন চলে আসে ও আবার বাগলই যাবে নে ধর ভেবেছিলাম হাউস টিউটরের কাজটা করব যে সমস্ত বাদর ছেলে পেলে এগুলো সব আমার পাগল বানিয়ে ছেড়ে দিবে হাই চাঁদনি रंग भरे बादल से तेरे नैनों के काजल से मैंने इस दिल पे लिख दिया तेरा नाम তোর মতো বাদর ছেলে আমি এই জন্মে দেখিনি অসভ্য ইতর সর সামনে থেকে সর ছি ছি চাঁদনি আগে তো তুমি প্রথমে আপনি করে বলতে তারপর তুমি এখন তুই এটা কিছু হলো চাঁদনি কি অদ্ভুত কথা আমি তোর সাথে কথা বলছি কেন যা ভাগে এখান থেকে বাই চাঁদনি কি তুই বেরিয়ে কি কথা বলি বুঝলি ভালোবাসার চারটি ধাপ মা গো মা তুই এই টেবিলে এটাও জানস এই কি কি কত প্রথমটা হলো জান তারপরটা জানু তারপরটা জানোয়ার তারপরটা যা ভাগ আচ্ছা তুই এই সাইডের মধ্যে কোন স্টেজে আসস যা ভাগ বেদ্য পোলা তুই কি কস আমি কলেজে পড়ি তুই স্কুলে তুই আমার কস যা ভাগ না ভাই আমি তো আসলে বললাম আমি চতুর্থ স্টেজে আছি লাস্টেরটা আর কি ঠিকই কইছস আয় রে আফসোস রে আফসোস দেশে আর ভালোবাসা নাই রে জি ভাই ঠিক কইছেন মুনি কি কইছিলাম কথা হয়েছে স্যারের সাথে না হয়নি মুনি এই কথা কেনই তো কইছিলাম আমার কথা তো আগে শুনলেন না এখন বসছেন হ্যাঁ বুঝতে পেরেছি সর থেকে আমি আর কনে যাব মুনি ঠিক আছে ভালো থাকেন আমার জায়গা তো এইখানেই মনে আপনি আবার আইছেন সরেন তো সামনে থেকে সরেন আপনি মনি সার নাই আজকে বুঝছেন একজন যা ধোকা খায় আইছে ওদের যা ধোকা খায়েন না জানগা আজকের মতো জানগা মুনি সাথে করে দিয়ে ব্যাগ নিয়ে আইছেন ব্যাগের মধ্যে কি আম নাকি মুনি ব্যাগে কিছু না আপনি সরেন তো বুঝলাম না সকালবেলা কার মুখ দেখে উঠেছিলাম আজকে কোনো মেয়ে দেখি আমার কথা শুনতেছে না আমার পাত্তা দিচ্ছে না ঠিক আছে অসুবিধা নাই ঘুরি আমার কাছে আসা লাগবে না মনে এই যে শোনেন এহা এহা আম্মে কি চান এইয়া তো পোলাগ্য হোস্টেল মই উদাম বইয়ে আছি মোর আর্নল সজনেকার বডি আমি দেখকে লাইলেন সি সি লজার রাহি কমবে আমাকে একটু অফিসে নিয়ে যান হেইয়া তো সম্ভব হইবে না কেন মুই এখন মুড়ি খাইতে আছি আমি মুড়ি খাইবেন ভাই শরম করে হ্যাঁ তুই কি কও মুই চিতা প্রিন্ট পরে বয়ে রইছে শরম তোর করতে আছে মাতারি এমন করে তোর দিকে তাই আছে গা ওকে খাইয়ে হালাবেন চোখ দিয়ে এ হ্যালো ওকে বলেন আমার সামনে থেকে যেতে ইয়া কি মামুর বাড়ি আম্মে মোগো হোস্টেল আইয়া মোগো পোলাক ঘরে কইতেছেন সামনেতে যাইতে হের রুমে কি আম্মে থাকবেন আমাকে অফিসে নিয়ে চলেন খোদা দুগা ঠ্যাং দেছে না আইতে আইতে চলে যাম ওই শো সোজা ওই মাথায় যাম তোমাকে আমি ছাড়বো না একই কন মোরে ধরে কি করবেন আপনার কথা বলি নাই আর ধরবেন লাজুক তো মা এই তোরে ছাড়বে না বুঝছো তোর তো কপাল খুললে গেছে দূর ভাই শরম করে হাই হাই এখন শরমই করবে এ হলেন এ মেয়ে ভাই শরম করে Şaktakayla darren. কে দরজাটা একটু খোলেন আরে কি অবস্থা আজকে খাওয়ার জন্য কি সবাই এইবারই খুঁজে পেলো আজকে আই তুই এত খাম খাম করিস না তো খাইছিস না আই কে দরজাটা একটু খোলেন কে আপনি নাম বলতে পারেন না আরে খোলো না বুঝতেছো না মেয়ে কণ্ঠ কেন তুমি কি ভাবছো লোক মাইন না এবো ঠ্যাংটা ভাইঙ্গা দিমু যা যা তুই খোল যাইতেছি কে আপনি আমার নাম ফাহমি তো কি করব আমি আমি কি তা জানি তাহলে কে জানে আই কি শুরু করছিস দরজায় দাঁড়ায়া কেডাইছে ওনার নাম ফাহমি কিছু করার নাই কলা রুটি সব শেষ না না উনি জানি কি চায় বাসায় তো কিছু নাই আরে ফামি তুই দোস্ত তুই তোর এই অবস্থা কেন ব্যাগ নিয়া কি হয়েছে আমি বাসা থেকে চলে আসছি কি কস আয় আয় ভিতরে আয় কি হয়েছে সব বলতেছি দোস্ত একটু দাঁড়া সব বলতেছি এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস অভিনয়ে সজীব দাস রাজু পিজুষ শিশির ওয়ালিদ অরণ্য ফিরোজ অর্ণ পাপ্পু কান্তা ত্রিশা জেসি নম্রতা আশা ফাহমি এবং আরো অনেকে এশিয়ান রেডিও নাইনটি পয়েন্ট